আজ সব জুলুমের অবসান হোক মুছে যাক দুনিয়ার যত শোক সব জুলুমের অবসান হোক মুছে যাক দুনিয়ার যত শোক ঝরবে না আর কোন রক্ত সকল ভূমি হোক মুক্ত ঝরবে না আর কোন রক্ত সকল ভূমি হোক মুক্ত হৃদয়ে আমার শুধু বারবার দিয়ে যায় এই হাত আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ সব জুলুমের অবসান হোক মুছে যাক দুনিয়ার যত শোক আজ সব জুলুমের অবসান হোক মুছে যাক দুনিয়ার যত শোক ঝরবে না আর কোন রক্ত সকল ভূমি হোক মুক্ত ঝরবে না আর কোন রক্ত সকল ভূমি হোক মুক্ত হৃদয়ে আমার শুধু বারে বার হৃদয়ে আমার শুধু বারে বার দিয়ে যায় এই হাক আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ শুনবো না আর কোন শিশুদের কান্না ঝরবে না আর কোন রক্তের বন্যা হবে না বিধবা আর কোন নারী করতে হবে না কারো আহাজারি শুনবো না আর কোন শিশুদের কান্না ঝরবে না আর কোন রক্তের বন্যা হবে না বিধবা আর কোন নারী করতে হবে না কারো আহাজারি সন্তান পিতাহারা কভু আর বিজয় হবে না কেউ মানবে না হার সন্তান পিতাহারা কভু আর বিজয় হবে না কেউ মানবে না হার যত বেদনা সব ধুয়ে মুছে যা আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ নয় কোনো দলি কাম্য সমাজে কায়েম হোক সাম্য চাই না ইমারত কারো ভাগে জীবন চালাতে কেহ ভিক্ষা মাগে আজ নয় কোনো দলাদলি কাম্য সমাজে কায়েম হোক সাম্য চাই না ইমারত কারো ভাগে জীবন চালাতে কেহ ভিক্ষা মাগে সবার মনের মাঝে নিত্য সকাল সাজে সবার মনের মাঝে নিত্য সকাল সাজে শোনা যায় এই ডাক আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ সব জুলুমের অবসান হোক মুছে যাক দুনিয়ার যত শোক আজ সব জুলুমের অবসান হোক মুছে যাক দুনিয়ার যত শোক ঝরবে না আর কোন রক্ত সকল ভূমি হোক মুক্ত ঝরবে না আর কোন রক্ত সকল ভূমি হোক মুক্ত হৃদয়ে আমার শুধু বারবার দিয়ে যায় এই হাত আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ গান গাইবে পাখি ডালে ডালে পৃথিবীটা ভরে যাবে ফুলে ফলে মোহনীয় বাতাস আজ লাগবে গালে মাঝি গান গাইবে প্রাণটা খুলে আজ গান গাইবে পাখি ডালে পৃথিবীটা ভরে যাবে ফুলে ফলে মোহনীয় বাতাস আজ লাগবে গালে মাঝি গান গাইবে প্রাণটা খুলে ফুলেরই গন্ধে গানেরই ছন্দে ফুলের গন্ধে গানেরই ছন্দে সুন্দর পৃথিবী আবার ভরে যাক পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ সব জুলুমের অবসান হোক মুছে যাক দুনিয়ার যত শোক সব জুলুমের অবসান হোক মুছে যাক দুনিয়ার যত শোক ঝরবে না আর কোন রক্ত সকল ভূমি হোক মুক্ত ঝরবে না আর কোন রক্ত সকল ভূমি হোক মুক্ত হৃদয়ে আমার শুধু বারবার হৃদয়ে আমার শুধু বারবার দিয়ে যায় এই হাত আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ